الله عليه وسلم إذا أمرتكم بشيء فاتوا به ما استطعتم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বিগত জমাতে আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্মকে কেন্দ্র করে পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে যেই বেদাত সমাজে চালু আছে সেই বিষয়ের উপরে কিছু আলোকপাত করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জন্য আমাদের করণীয় কি তামিমুদ্দারি রাজি আল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আদিনু আন্নসিহা দিনটা হল কল্যাণ কামনা করা আর দিন ও আন্নাসিহা দিনের মূল বিষয় হল কল্যাণ কামনা করা কুলনা লিমান সাহাবিগণ বলেন আমরা জিজ্ঞেস করলাম কল্যাণ কামনা করব কার قال لله ولرسوله ولأئمة المسلمين وعامته আল্লাহর কল্যাণ কামনা করা রসুল সাল্লাহ সাল্লামের কল্যাণ কামনা করা মুসলিম নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা এবং সাধারণ জনগণের কল্যাণ কামনা করা দিনটা হল কল্যাণ কামনা করা সমস্ত কিছুরই কল্যাণ কামনা করাটাই হল দিনের মূল বিষয়বস্তু এমনকি পশু প্রাণীর কল্যাণ কামনা করা পশু পাখির কল্যাণ কামনা করা সৃষ্টি জীবের কল্যাণ কামনা করা এটাও ইসলামের রীতিনীতির অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাম বললেন মদিনার আয়ের পর্বত থেকে সাউর পর্বত পর্যন্ত মদিনার হারামের সীমানা হারাম শব্দের অর্থ দুইটি একটি হল নিষিদ্ধ এরিয়া যেখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ স্থল প্রাণী শিকার করা নিষেধ সহ সেখানে কোন গাছের পাতা ছেঁড়াও নিষেধ কোন গাছের ডাল ভাঙাও নিষেধ নিষিদ্ধ এরিয়া নিষিদ্ধ এরিয়ার মধ্যে গাছের পাতা ছেঁড়াও নিষেধ ডাল ভাঙা নিষেধ তাহলে গাছের কল্যাণ কামনা করা এটাও ইসলামের রীতিনীতির অন্তর্ভুক্ত জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে জগদীশচন্দ্র বসুর বহু আগে ইসলামের বিধিবিধানে যা বোঝা যায় যে গাছেরও কল্যাণ কামনা আছে অহেতুক গাছের পাতা ছেঁড়া গাছের ডাল কাটা এগুলি শরীয়ত সম্মত নয় এখন আধুনিক পরিবেশ বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে যে গাছ আমাদের পরিবেশ বান্ধব গাছটা প্রয়োজন দুঃখজনক হল সত্য পৃথিবীতে যত গাছ আছে অধিকাংশ গাছ অক্সিজেন ছেড়ে দেয় আর কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলে আমার জন্য যেটা ক্ষতিকারক ওরা গাছের জন্য সেটা উপকারী কার্বন ডাই অক্সাইড ওরা খেয়ে ফেলে আর আমাদের জন্য ওরা অক্সিজেন সাপ্লাই দেয় এখন একটা গাছ আছে লম্বা গাছ ইউকিলিপটাস এটাকে বলে সাদা সুনের মতো পাতাগুলি লম্বা হয় এর ইউকিলিপটাস গাছ কিন্তু উল্টা এটা অক্সিজেনই খায় আর কার্বন ডাই অক্সাইড সে সাপ্লাই দেয় কিন্তু এটা ওই মিশনারি ভায়ারা আমাদেরকে লাগানো শিখাচ্ছে যেমন ইংরেজরা আমাদেরকে নীলের চাষ করা শিখিয়েছিল বাংলাঘাট দেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ যেমন ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়ান নীলের চাষ নীল খায় মানুষ বাঁচে নীল দিয়ে কি হবে নীলের প্রয়োজনীয়তা আছে তবে খাদ্যের অতটা নয় এতে কোনো সন্দেহ নেই এগুলি হলো বিদেশি গাছ ইউকিলিপটাস গাছ পরিবেশকে নষ্ট করে আর সেগুলি ব্র্যাক অফিস থেকে আশা প্রশিক্ষার তরফ থেকে এগুলি লাগাই দিচ্ছে সচেতনতা কয়েকজনের আছে বক্তা সাহেব বক্তৃতা করবেন কোরআন হাদিস তো গবেষণা করেন না পড়াশোনা তো করা লাগে না মুখস্থ বিদ্যা ডাক্তার জাকির নাকি ইহুদির দালাল বাস এটাই একটা সাবজেক্ট হয়ে গেছে বলছিলাম যে গাছেরও কল্যাণ আছে গাছের পাতাও ছেঁড়া যায় না কল্যাণ কামনা করতে হবে মানুষের কল্যাণ কামনা হবে পশু প্রাণীর কল্যাণ কামনা হবে ইসলামটাই হল কল্যাণ কামনা ধর্ম রসুলের কল্যাণ কামনা করতে হবে আল্লাহর কল্যাণ কামনা করতে আল্লাহর আবার কল্যাণ কামনা করে কেমনি আল্লাহ পাক বলছেন কারদান হাসানা কে আস এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যদি আল্লাহকে সাহায্য করো তা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দাকে বলবেন আমি বেবস্ত্র ছিলাম বস্ত্রের অভাবে কষ্ট পেয়েছিলাম কত কষ্ট আমার হয়েছিল তুমি তো আমাকে একটা বস্ত্র দাওনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তো খেতে দাওনি আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা শুশ্রূষা করনি বান্দা জিজ্ঞেস করবেন আল্লাহ আপনি আবার কখন বেবস্ত্র ছিলেন আপনি আবার কখন অনাহারে ছিলেন তোমারই বাড়ির পাশে কত মানুষ কষ্ট করেছিল দেখো না এই চোখে তুমি সেগুলি কমলাপুর রেল স্টেশনের পাশে গিয়ে দেখো মানুষ বাস করতেছে রেলের লাইনের উপরে পলিথিনের ব্যাগ বিছিয়ে তার ভিতরে মানুষ তার মধ্যেই হাসি কান্না তারই মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তারই মধ্যে বাচ্চার পরিচর্যা চলছে ওরই মধ্যে চিকিৎসা চলছে কত টাকা যে তুমি অবৈধ খাতে ব্যয় করেছিলে কত টাকা যে রঙ্গমঞ্চে নাট্যমঞ্চে ব্যয় হয়েছিল কত টাকা যে ফুর্তি করতে গিয়ে ব্যয় হয়েছিল তার হিসাব কে দিবে আল্লাহর বান্দার কল্যাণ কামনা করা মানে আল্লাহর কল্যাণ কামনা মুসলিম জাহানের খলিফা অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালহ শীত আসার আগেই প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লেগে পাঠাতেন মুসলিম সাম্রাজ্যের যত প্রদেশ ছিল সব প্রাদেশিক গভর্নর কাছে মুসলিম জাহানের খালিফা ওমর ইবনুল খাত্তাবের পক্ষতে বার্তা পাঠানো হতো ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তারানো বলতেন গভর্নর শীত আসতেছে সজাগ হয়ে যাও ঠান্ডা এমন একটা জিনিস ঢুকতে দেরি লাগে না কিন্তু বের হতে অনেক দেরি লাগে হঠাৎ এক মিনিটের ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে গেল হঠাৎ করে ঠান্ডাটা লেগে যায় ভালো মানুষ সুস্থ মানুষ পানির মধ্যে এক ডুব দিলাম সাথে সাথে ঠান্ডা লেগে গেল দুই মিনিটের মধ্যে ঠান্ডাটা লেগে গেল পনেরো দিন নাকের সর্দি ধরে ওটা ছোটে না ফারুকে আজম বললেন ঠান্ডা ঢোকে তাড়াতাড়ি বের হয় দেরিতে ঠান্ডা একবার ঢুকলে বের হতে চায় না ঠান্ডা থেকে সতর্ক থাকো এখানেও মানুষের কল্যাণ কামনা আছে দৌড় পাড়তে পারতে এসলাম আমি আমার শরীর গরম হয়ে আছে পাট একটা ফ্যান ছেড়ে দিল আশেপাশের মুসল্লিদের কি অবস্থা কত মানুষের এই ফ্যানের বাতাসের কারণে ক্ষতি হতে পারে সেইটা দেখার প্রয়োজন আছে সেই জন্য আমাদের পরামর্শ হল এই যে আমরা মসজিদকে একটা জোন একটা জোন করতে পারি একটা জোন আর একটা জোন এটাও কল্যাণ কামনার একটা প্রি প্ল্যান যে এই এই ফ্যানগুলি চালু থাকবে আর এই এই ফ্যানগুলি বন্ধ থাকবে এবার যার গরম বেশি যার গরম ধরে অনেক মানুষ আছে গরম লাগলে সমস্যা হয় সেন্সলেস হয়ে যায় গরমে অনেক মানুষ তো ওই সব এলাকায় উনি বসবেন আর যাদের ঠান্ডা লাগে ওরা আবার ওই কোল্ড হট জোনে থাকবেন এটা সাইড ভাগ করা যায় একটা ফ্যান ভাগ করে নিয়ে এইভাবে করা যায় তাহলে হবে কি যার গরমের প্রবলেম তারও সমস্যা নেই আর যার ঠান্ডার প্রবলেম তারও সমস্যা নেই আমরা মদিনা ইউনিভার্সিটিতে ক্লাসে কেউ বলে স্যার ফ্যান সারা দরকার আর কেউ বলে যে না দরকার নেই স্যার তখন বলতেন গরম কার কার লাগে তারা এই সাইডে দাও আর ঠান্ডা কার কার লাগে তারা এই সাইডে দাও এই পাশের ফ্যান অফ রাখো এই পাশের ফ্যান চালু রাখো চমৎকার সিস্টেম ইসলাম হল কল্যাণ কামনা করা রিক্সায় যে উঠলাম আর দেখতেছি যে আমাদের গ্রামের এক মুরব্বী লোক হেঁটে যাচ্ছে তাহলে আমি তো একা যাচ্ছি ওকে উঠাই নিলে একটু উপকার হলো কল্যাণ হয়ে গেল কিন্তু ওকে তোলার আগে রিক্সাওয়ালার চেহারার দিকে দেখতে হবে ওর আবার কি অবস্থা ও তো আমাকে নিয়েই টানতে পারতেছে না তারপর আর একজনকে তুললে ওর কি অবস্থা হবে তাহলে ওই মুরব্বীর কল্যাণ কামনা করার আগে রিক্সাওয়ালার কল্যাণ কামনাটাও জরুরি দরকার সব জায়গাতেই বেহুশ লোকের সাথে আল্লাহ কোনো কথা বলেন আল্লাহ যত কথা বলেছেন সব জ্ঞানী গুণীদেরকে অ্যাড্রেস করতেন শিক্ষা গ্রহণ করো হে জ্ঞানীগণ আল্লাহ বলেন যে আমার কথা আলেমরা বুঝতে পারে মানে জ্ঞানী লোক বোধে তাহলে আল্লাহ পাক জ্ঞানী গুণদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন হাবা গোবাল আবু ঝাবু এসব লোকের হিসাবও কম আর এদেরকে এত কিছু আল্লাহ বোঝার ওরা যা বোঝে করুক আর ওর বুঝও কম ওর হিসাবও কম আর যারা বোঝে বেশি যাদের কথায় সমাজ চলে এদেরকে বোঝার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতে বা যত জায়গায় বলছেন সব জায়গায় বলছেন হে জ্ঞানীগণ তোমরা একটু বোঝার চেষ্টা করো বন্ধুগণ তাহলে ইসলামটা হল কল্যাণ কামনা করা তারপরে মুসলিম জাহানের খলিফা আরো লিখতেন যে শীতের মধ্যে তোমরা কমস নিজস্ব এলাকায় শীত বস্ত্র বিতরণ করো শীত আসার আগেই যেন গরিবের হাতে একটা শীতের কাপড় পৌঁছে যায় শীতের কাপড় টাকা দিয়ে কিনতে হয় কেনা যায় বহু আইটেমের কাপড় বাজারে পাওয়া যায় এক দেড়শো টাকা দিয়ে একটা কম্বল পাওয়া যায় পাঁচ হাজার দশ হাজার টাকায়ও কম্বল বাজারে বিক্রি হয় আপনার সুবিধা মতো আপনার সাধ্য মতো যতটুকু পারলেন ততটুকু অংশ নিলেন আপনার আমার বাড়িতে যেই পোশাকগুলি নষ্ট হয়ে যাচ্ছে যেগুলি ইঁদুরে কেটে তেলাসুরায় নষ্ট করছে সেইগুলি যদি গরিব দুঃখীর হাতে টাইম মতো পৌঁছে দেওয়া যায় সেটাই গরিব দুঃখী মানুষের উপকার হয় আল্লাহর কল্যাণ কামনা মানে আল্লাহর বান্দার কল্যাণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ পড়া বাইশ হাজারি হুজুর উনি বলতেছেন যে মিলাদ পড়ার দলিল বুখারিতে আছে বুখারি থেকে হাসান বিন সাবেত রাজি আল্লাহ তালানহু মসজিদে নবীতে কবিতা বলেছিলেন কাসিদা বলেছিলেন সেই কাসিদার মানে ওরা রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে কবিতা লিখেছিল রসুল্লাহ সাল্লাম বললেন এই কবিতার এগেনস্টে হে হাসান তুমি দাঁড়ায় তার জবাব দিয়ে দাও যুদ্ধের ময়দানেও রসুল্লাহ সাল্লাম কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়ার নির্দেশ দিতেন যখন ওরা বলল ওরলো হোবাল ওরলো হোবাল এবার এবার থেকে আবু বকর সিদ্দিক বললেন আল্লাহ আলা ও আজাল মানে বদরের যুদ্ধে ওরা প্রাথমিকভাবে অহুদের যুদ্ধে প্রাথমিকভাবে মুশ্রেকরা জয়যুক্ত হয়ে গেল মুসলমানদের মধ্যে একটু ই এসে গেল মানে প্রাথমিক হত বিহবলতা এসে গেল হত বিহবলতা শব্দটা প্রয়োগ করলাম এই কারণে পরাজয় শব্দ বলবো না মুসলিম মানুষের পরাজয় হয় না আবার কেউ কেউ শোচনীয় পরাজয় সাহাবিদের সামনে এসব কথা চলে সাহাবিগণ পরাজিত হলেও জয়যুক্ত খুস্তু আরব্বিল কাবা শহীদ হয়ে যাচ্ছেন সাহাবি বলছেন রবের কাবার রবের কসম আমি সফল মরে যাচ্ছে তো সফল দুনিয়াতে বেঁচে থাকলেও মুসলিম সফল মরলেও সফল হুস্তু আর রব্বিল কাবা মরে যাচ্ছি কিন্তু আমি সফল হয়ে মরতে তাদের শোষণীয় পরাজয় সাহাবিদের শোষণীয় পরাজয় শব্দটা কোথায় কার জন্য কোনটা প্রযোজ্য বোঝে না ওই জন্য আমরা শব্দ প্রয়োগ করলাম কি হত বিহ বলত মানে সাহাবিগণ একটু অপ্রস্তুত অপ্রস্তুত ভাব হয়ে গেল কেন কারণ কি রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়নি ঠিক মতো ওরলো হোবাল ওরলো হোবাল ওরা বলল হোবাল হোবাল হল ওদের মূর্তির নাম হোবালের জয় হোবালের জয় হোবালের জয় হোবালের জয় ওলো হোবাল ওলো হোবাল তখন রসুল্লাহ জবাব দে আবকার সিদ্দিক জবাব দাও আবকার সিদ্দিক রাজি আল্লাহ জবাব দিন আল্লাহ আল্লাহ আজাল খাল্লু বানিল কুফারে আন সাবিলি আল ইয়াউমা নাযরিবকুম আলা তানজিলি ইউজিলুল জারবান ইউজিল হাম আমি মাথার খুলি জাগা থেকে উচ্ছেদ হয়ে যাও ইউজিরুল খালিল আল খালিলি বলে বাপের নাম ভুলাই দেবে বন্ধুর নাম ভুলাই দেওয়া হবে খলিলের নাম খলিল ভুলে যাবে বন্ধুর কথা বন্ধু ভুলে যাবে এমন মার তোদেরকে দেব মেয়েরে একদম উপকাত করে ফেলব রাসুল্লাহ সাল্লাম বললেন যে বিষাক্ত তীরের চেয়েও এই কবিতার প্রতিধ্বনি এবং জবাব তাদের ঢেলে গিয়ে আঘাত আনছে কোন কবিতা বলেছিল কবিতা দিয়ে জবাব দিচ্ছে ওরা রাসুল সালামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করছে আর এখানে পাল্টা কবিতা আবৃত্তি চলছে আমাদেরও আছে ওরা ডাকতেছে আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে হয়ে যায় আগুন হয় আগুন হয়ে যায় পানি আর আমরা কি বলি জাগে রে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পারি আছে দুহাই কত আজাজিল শয়তান লুটেরার দল লুটল সবই আর কিছু নেই বাকি কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি সাধুর বেশে শয়তানে সে দিচ্ছে কুমন্ত্রণা তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা ওরাও গগনে তাওহিদি নিশান জাগেরে যুবক নজোয়ান ওটার জবাবে এটা হচ্ছে তো বাইশ হাজার হাদিসের হাফেজ নাম তার বাইশ হাজারই হুজুর ওই বাইশ হাজারই হুজুর মিলাদের দলিল বের করছে বুখারির এই কবিতা আবৃত্তি থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে মিলাদ পড়ার নাম তার হক আদায় নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হক আমাদের কাছে তিনটি ভালো করে মনে রাখবেন মুখস্থ করবেন তিনটা হক রসুল সাল্লাহ সাল্লামের আছে আমাদের কাছে এক নাম্বার হল নবী সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে যতটুকু পারা যায় যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে আল্লাহ পাক বলেন অমা আতা কুমুর রসুল ওমা রসুল যেটা দেন সেটা গ্রহণ আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত হও এখানে এই আয়াতটা সামান্য একটু বুঝবার বিষয় আছে রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বললেন এই সূক্ষ্ম কথাটা আপনাকে বুঝতে হবে আয়াত করে তর্জমা করার লোকের অভাব নেই অনেকেই পারে এখানে সূক্ষ্ম কথাটা যেটা আছে ওটা আপনি বুঝতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন ইজা আমার তুকুম্বি আমরিন ফাতু বিহি মাস্তাতুম আমি যখনই তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দিই যতটুকু পারো ততটুকু করো যতটুকু পারো ততটুকু করো আমি তোমাদেরকে কোন কাজের নির্দেশ দেই যতটুকু পারো ততটুকু করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিয়ামুল সালাতুত তারাবি এগুলি আমাদেরকে দিয়ে গেছেন নির্দেশ দিয়ে গেছেন কিয়ামুল্লাইল আমাদেরকে পড়তে বলেছেন আদায় করতে বলেছেন কিয়ামুল লাইল আপনি যতটুকু পারবেন ততটুকু পড়বেন দুই রাখাত পারেন দুই রাখাত পড়েন চার রাখাত পারেন চার রাখাত পড়েন ছয় রাখাত পারেন ছয় রাখাত পড়েন আট রাখাত পারেন আট রাখাত পড়েন বেতের সহ এগারোর বেশি যেন না হয় এটা সীমা রেখা দিয়ে গেল যেটুকু পারবেন সেটুকু করবেন নফল দান সাদকা যেটুকু পারবেন ততটুকু করবেন মানুষের উপকার করলাম যতটুকু সম্ভব ততটুকু করবে আল্লাহ নবী বললেন যেটুকু করতে বলি যা পারো তাই করো তোমার সাধ্যে যা কুলায় সেইটুকু করো সাধ্যের অতিরিক্ত আল্লাহ তোমাকে বুঝা চাপার নেই অমা নাহাকুম আনহু ফান্তাহু আর নবী যেটা থেকে বারণ করে সেটা পুরাটাই বন্ধ করে দাও মানে বেদাত থেকে পুরাটাই বন্ধ হয়ে যাও কিয়ামুল লাইল সালাতুত তারাবি দুই রেখাত পারলে দুই রেখাতেই পড়বে কিন্তু সবে বরাতের নামাজ টোটালে বর্জন করতে হবে নাকি ওখানে যতটুকু পারি ততটুকু বিরত থাকব সিগারেট খাওয়া যতটুকু পারো ততটুকু বর্জন করা যতটুকু না আবার ততটুকু খাও নাকি মদ খাওয়া যতটুকু পারো ততটুকু বর্জন করো আর যতটুকু না পারো ততটুকু চলুক না নিষেধ জিনিসটা করতে শক্তি লাগে না কথাটা ভালো করে মনে রাখবেন আদেশ পালন করতে শক্তি লাগে আর নিষেধ পালন করতে শক্তি লাগে না মানে সবে বরাতের হালুয়া রুটি কোনো কিছু চলবে না এখানে আপনার শক্তির কোনো কিছু নাই খরচেরও কিছু নেই বরঞ্চ খরচ আরো বাঁচল সময় আরো বাঁচলো কোন জিনিস না করতে ক্ষমতা লাগে না করতে ক্ষমতা লাগে কথাটা বোঝা গেল তাহলে যেহেতু করতে ক্ষমতা লাগে তো মানুষের ক্ষমতার তারতম্য আছে তাই রসুল্লাহ সাল্লাম বললেন যে ক্ষমতার যেহেতু তারতম্য আছে যেইটুকু পারো সেইটুকু করো আর যেটুকু না পারো সেটুকু আর তোমার উপরে বুঝা চাপানো হয় তাহলে বেদাত বর্জন করতে হবে একসাথে আর শূন্য পালন যতটুকু পারবেন ততটুকু করবেন এখানে এই বিষয়টা বুঝবার বিষয় রসুল্লাহ সাল্লাম বললেন আইয়ুহান্নাস ওহে মানব সম্প্রদায় ওহে মানব মন্ডলী তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন সুতরাং হজ পালন করো একজন সাহাবি দাঁড়িয়ে বললেন আপনি কুল্লি আমিনিয়া ইয়া আল্লাহ প্রত্যেক বছরে কি হজ ফরজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন খবরদার এত বেশি বুঝার চেষ্টাও করো না এত বেশি প্রশ্নও করো না আমি বলেছি হজ ফরজ বা হজ পালন করবে প্রত্যেক বছর কিনা এ কথা তোমাকে জিজ্ঞেস করতে কে বলল বাণী ইসরায়েল ধ্বংস হয়েছে অতিরিক্ত বুঝার কারণে অতিরিক্ত প্রশ্ন করার কারণে অতিরিক্ত প্রশ্ন থেকে সতর্ক হয়ে যাও তর্ক বাগিস এত প্রশ্ন করা যাবে না যেটুকু বোঝো সেইটুকু আমল করার চেষ্টা করো অতিরিক্ত বুঝতে বুঝতে বুঝতে বুঝতে লাস্টে যে শেষে যায় জিজ্ঞেস করছে আমার বাবা যে অমুক তার দলিল কি বন্ধুগণ রাসুল্লাহ সাসলাম বললেন যে এই লোক যে প্রশ্ন করল প্রত্যেক বছরই হজ ফরজ কিনা লাউকুল তু নাম আমি যদি হ্যাঁ বলতাম লাওয়াজ তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত এই হাদিসটাই দলিল যে ওয়াজিব এবং ফরজ একই জিনিস নুন আর লবণের মতো শুধু নামে পার্থক্য হাদিসের শুরুতে নবী বললেন তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে সুতরাং হজ পালন করো ফরজ আদায় করো তারপরে বললেন লাউ লাউকুলতু নাম ওই লোক জিজ্ঞেস করল প্রত্যেক বছরই কি হজ ফরজ নবী বলেন আমি যদি বলতাম হ্যাঁ তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর হজ পালন করা কি হয়ে যেত ফরজ হতো না রসুল সালাম বললেন না যে আমি যদি হা বলতাম তাহলে প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত এই ফরজ শব্দ ব্যবহার না করে বললেন যে প্রত্যেক বছর হজ পালন করা ওয়াজিব হয়ে গেল হজ কি ওয়াজিব না ফরজ হজ ফরজ তাহলে যেটাই ফরজ সেটাই ওয়াজিব এটা হাদিস অনুযায়ী এই কথাটা এখানে ক্লিয়ার হয়ে গেল রসুলাম যেটা দেবেন সেটা আমরা গ্রহণ করব আর যেটা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকব তিন নম্বর হক রসুল সাল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গায়েবের বিষয়ে অদৃশ্য বিষয়ে যেই সব কথাগুলি আমাদের কাছে বলেছেন আমাদের কাছে অদৃশ্য বিষয়ে যে খবর পরিবেশন করেছেন সেই খবরগুলি সম্পূর্ণরূপে বিনা দ্বিধায় সেইগুলিকে সত্য বলে মেনে নেওয়া এক রায়ের দানা পরিমাণ যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে রসুল তো বললেন এটা হবে ওটা হবে কিন্তু আমি তো বুঝি না আমার ব্রেনে তো ধরে না আমার ব্রেনে ধরুক আর না ধরুক আমি বুঝতে পারি আর না পারি গায়েবী বিষয়ে নেবি বলেছেন অবশ্যই সত্য এখানে আর সন্দেহের অবকাশ নেই হাদিসকে অস্বীকার করা হচ্ছে বলছে হাদিস তো কেউ শুনেছে কেউ কারো কাছে কেউ শুনেছে তার কাছে এইভাবে সাত নকলে আসল খাস্তা এই হাদিস যে সহি তুমি বলো কি করে এটা হলো কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানি ভেজাল ট্যাবলেট খেয়ে পাকিস্তানের জনৈক আলেম ইসলামী চিন্তাবিদ তিনিও তার কলমের ভিতর দিয়ে এই হাদিসের প্রতি সন্দেহবাদ ঢুকায় দিল ওখানে আমাদের ছোট্ট লিটারেচার আছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের নাম হল হাদিসের প্রামাণিকতা হাদিসের প্রামাণিকতা এই বইটি প্রত্যেক মুমিন মুসলিমের ঘরে ঘরে থাকা জরুরি কাদিয়ানি ফেতনা এড়ানোর জন্য হাতিয়ার যদি আপনার না থাকে তা আপনি শত্রু দমন করবেন কি করে একটা কুকুর খেদাতে হলে একটা লাঠি লাগে একটা লাঠিওয়ালার কাছে কুকুর সহজে আসে না লাভ না দেখে পালায় তাহলে জাহেলিয়াতকে দূর করার জন্য আপনার যে আলোর মশার প্রয়োজন আমার কাছে মোবাইলে টর্চ লাইট আছে হঠাৎ করে বাথরুমে বিদ্যুৎ চলে গেল মোবাইলের লাইট জ্বালায় আমার প্রাথমিক সমস্যা সমাধান হয়ে যায় রাতের অন্ধকারে তলার সময় পথঘাট রাস্তা এগুলি দেখার জন্য ইমার্জেন্সি লাইটের কাজ করে মোবাইলের টর্চ লাইটটা জান্নাতের পথ খুঁজে নিতে যতটুকু ন্যূনতম এলেন না হলে জান্নাতের পথ আর ভেজাল পথ পার্থক্য বুঝতে পারবেন না ততটুকু ন্যূনতম এলেম হাসিল করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি ওই জন্য রসলাম তারা বলে ফারিদাতন আল্লাহ করলি মুসলিম প্রত্যেক মুসলিমের এলেম হাসিল করা ফল যতটুকু এলেম না হলেই নয় ওয়াল ইলমু শারঈ মুস্তামাদ্দুন মিনাল কিতাবি ওয়াস সুন্নতি আলা ফামি সালাফি হাযিল উম্মাহ মুসলিম উম্মার সালাফে সালেহিনগণের বুঝ অনুযায়ী কোরআন এবং সই হাদিস সুন্দরভাবে বুঝে নেওয়া আবদুল্লাহ বিন মুবারক রাহেমাহুল্লাহ বললেন আমরা আগে মানুষকে সূত্র জিজ্ঞেস করতাম না বলতো এটা হাদিসে আছে আমরাও মেনে নিতাম কিন্তু যখন ফেতনা শুরু হয়ে গেল ধর্মের নামে অধর্ম চালু হলো হাদিসের মধ্যে জালজুত চুরি ঢুকে গেল তখন কেউ বলে তখন আমরা বলি সাম্মুলানা রিজালাকুম তোমাদের সূত্রটা বর্ণনা করো কার কাছে শুনেছ এই তুমি এ কথা কোথায় পেলে জবাব দাও যখনই জবাব দাও এটা বলা শুরু হল তখনই কমস কম কিছুটা এই জাহেলিয়াতের মোকাবেলা করা সম্ভব হল আমরা ওই কথাই বলে দিয়েছি এ ভাই লোহিত সাগরের উপরে আল্লাহ একটা ব্রিজ বানায় দিলেন সেই ব্রিজ কোন আয়াতে আছে আয়াতটার নাম্বার দাও হাদিসটা দাও এটাই অপরাধ হয়ে গেছে অকথ্য ভাষায় গালাস ফেসবুকে আমাকে করা হয়েছে কেন কেন গালাস গালি তো ওই লোক দেয় যার দলিল নেই গালি তো হলো মূর্খ লোকের হাতিয়ার শিক্ষিত লোক গালি দিবে কেন অশালীন অসভ্য কথা কেন ব্যবহার করবে যদি দলিল থাকে দলিল পেশ করো তোমার আর কোন পথ বাকি নেই খালি বলে দিবি যে এত এত নম্বর আয়াতে এটা লোহিত সাগরের উপর ব্রিজ বানানো হয়েছিল এটা দলিল আর যদি না হয়ে থাকে তো বলতে হবে না ভুল হয়ে গেছে সরি তাহলে কথাটা তো ভদ্রলোকরে হ্যাঁ ভাবে বলা যেত আরে ভদ্রলোকের কথা তো নেটে সরিয়ে পড়ছে লক্ষ লক্ষ জনতার কাছে বিষয়টি ভাইরাল হয়ে গেছে তাহলে সেখানে তো ওখানেই বলতে হবে যেখানে বলার মাধ্যমে সেটা জাতির কাছে সংশোধনী পৌঁছে যায় এটাকে যদি কেউ খারাপ চোখে দেখে তাহলে ভুল কারণ ধর্ম এমন একটা জিনিস কেউ কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই ধর্মীয় বিষয়ে আমারও যদি ভুল হয় তা আমরাও সেসব ভুলগুলি অকপটে মেনে নিতে বাধ্য যদি বাধ্য যদি ভুলগুলিকে অকপটে স্বীকার না করি তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে অহংকার আছে দুনিয়াতে তর্কে জিতে যাওয়া জরুরি নয় আল্লাহর আদালত থেকে পার পাওয়া জরুরি দুনিয়ায় তর্কে জিতে যাওয়া জরুরি নয় আল্লাহর আদালত থেকে পার পাওয়া জরুরি দুনিয়ার মানুষকে বুকা বানিয়ে বড় হওয়া জরুরি নয় আল্লাহর আদালতে দোষ প্রমাণিত হয়ে পার হওয়া জরুরি পরকাল যদি আমার সামনে থাকে পারলৌকিক জীবনের নাজাতের চিন্তা যদি আমার আপনার মন মানসিকতার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে সহজ হয় রসুল্লাহ সাল্লামের তিন নম্বর হক যে রসুল সাল্লাম গায়েবী বিষয়ে যা বলেছেন সেখানে আর কোন মন্তব্য নেই হাদিস সহিত প্রমাণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই ঠিক কিন্তু আমার বুদ্ধিতে ধরে না সেটা সেটা হলো ভিন্ন ব্যাপার বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিরোধানের পূর্বে ইসলামকে কমপ্লিট করে ইসলামের ভিতরে সংযোজন বিয়োজনের কোন অবকাশ না রেখে ইসলাম কমপ্লিট করে তারপরে উম্মতের কাছে রেখে গেলেন তারা কানা আলাল মাহাদ্দাতিল বাইদায়ে লাইলুহা কানাহারে কানাহারেহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক রাত আর দিন যার সমান পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় সব কথা ক্লিয়ার কাট বলে গেছেন কোন কথার ভিতরে দ্বৈততা কোন কথার ভিতরে বক্রতা কোন কথার ভিতরে ব্যর্থবোধক কোন শব্দ রসুল্লাহ সাল্লাম বলেনি যদি আমাদের বুঝতে ভুল হয় তাহলে সেটা সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী সেটা বুঝে নিতে হবে তারা কি বলতে চাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রশংসা গাওয়ার নাম আর তার পক্ষে দাঁড়িয়ে দুইটা সুরেলা কণ্ঠে কি বলে কবিতা আবৃত্তির নাম রসুলকে ভালোবাসা নয় রসুল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ সুন্নতের তাবেদার হওয়াটাই হল পূর্ণাঙ্গ অনুসরণ আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্না ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে সঠিকভাবে বুঝে সেটাকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখিরু আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন